তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কু ভুলে তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কু ভুলে তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না ভুলে দাও কথা দিবে না মাকে বেদনা ভালোবাসো গানে গানে দিলাম প্রেরণা দাও কথা দিবে না মাকে বেদনা ভালোবাসো গানে গানে দিলাম প্রেরণা তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ভুলে তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ভুলে মা নামে এত মধু দিলকে ঢেলে হৃদয় শীতল হয় যে নাম নিলে কত শত নাম আছে এ ধরাতে এ ধরা যার সাথে মের নেই তুলনা তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ভুলে তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও নাকো কো ভুলে দাও কথা দিবে না মাকে বেদনা ভালোবাসো গানে গানে দিলাম প্রেরণা দাও কথা দিবে না মাকে বেদনা ভালোবাসো গানে গানে দিলাম প্রেরণা তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও নাকো ভুলে তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও নাকো ভুলে মারে মতো ধরনিতে আর কে আছে যার সেই মায়েরি সেই মায়েরি তোমার মতো সুখী কেউ হবে না তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ভুলে তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ভুলে দাও কথা দিবে না মাকে বেদনা ভালোবাসো গানে গানে দিলাম প্রেরণা দাও কথা দিবে না মাকে বেদনা ভালোবাসো গানে গানে দিলাম প্রেরণা তোমার স্বর্গ তোমার নরক মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও না কো ভুলে তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও নাকো ভুলে তোমার স্বর্গ তোমার নর মায়ের পদ তলে ভালোবাসো সবচেয়ে বেশি যেও নাকো ভুলে